আল্লাহ কথা বলবেন না তাদের প্রতি করুণা দৃষ্টিও দেবেন না আর তাদেরকে পরিশুদ্ধও করবেন না বস্তুত তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব وإن منهم لفريقا يلوون ألسنتهم بالكتاب لتحسبوه من الكتاب وما هو من الكتاب ويقولون هو من عند الله وما هو الكذب وهم يعلمون আর তাদের মধ্যে একদল রয়েছে যারা বিকৃত উচ্চারণে মুখ বাঁকিয়ে কিতাব পাঠ করে যাতে তোমরা মনে করো যে তারা কিতাব থেকে পাঠ করেছে অথচ তারা যা আবৃত্তি করছে তা আদৌ কিতাব নয় এবং তারা বলে যে এসব কথা আল্লাহর তরফ থেকে আগত অথচ এসব আল্লাহর তরফ থেকে প্রেরিত নয় তারা বলে যে এটা আল্লাহরই কথা অথচ তা আল্লাহর কথা নয় আর তারা জেনে শুনে আল্লাহরই প্রতি মিথ্যা আরোপ করে ما كان لبشر أن يؤتيه الله الكتاب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 يقبل منه وهو في الآخرة من الخاسرين যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে কশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين কেমন করে আল্লাহ এমন জাতিকে হেদায়ত দান করবেন যারা ইমান আনার পর এবং রসুলকে সত্য বলে সাক্ষ্য দেওয়ার পর এবং তাদের নিকট প্রমাণ এসে যাওয়ার পর কাফির হয়েছে আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়ত দান করেন না أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين এমন লোকের শাস্তি হল আল্লাহ ফেরেস্তাগণ এবং মানুষ সকলেরই অভিসম্পাদ সর্বক্ষণই তারা তাতে থাকবে তাদের আজাব হালকাও হবে না এবং তারা এতে অবকাশও পাবে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 لن يضروكم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون যৎসামান্য কষ্ট দেওয়া ছাড়া তারা তোমাদের কোনোই ক্ষতি করতে পারবে না আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে তাহলে তারা পশ্চাৎপসরণ করবে অতঃপর তাদের সাহায্য করা হবে না ضربت عليهم الذلة أينما تقفوا إلا بحبل من الله وحبل من الناس إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق আল্লাহর প্রতিশ্রুতি কিংবা মানুষের প্রতিশ্রুতি ব্যতীত ওরা যেখানেই অবস্থান করেছে সেখানেই তাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে আর ওরা উপার্জন করেছে আল্লাহর গাজব তাদের উপর চাপানো হয়েছে গলগ্রহতা তা এজন্য যে তারা আল্লাহর আয়াতসমূহকে অনবরত অস্বীকার করেছে এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করেছে তার কারণ তারা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 কোনো অবস্থাতেই সেগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হবে না আর আল্লাহ পরহেজগারদের বিষয়ে অবগত নিশ্চয় যারা কাফির হয় তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর সামনে কখনো কোনো কাজে আসবে না আর তারাই হল দোজখের আগুনের অধিবাসী তারা সে আগুনে চিরকাল থাকবে مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها صر أصابت أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكت وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون এ দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করা হয় তার তুলনা হল ঝোড়ো হাওয়ার মতো যাতে রয়েছে তুষারের সত্য যা সে জাতির শস্য খেতে গিয়ে লেগেছে যারা নিজের জন্য মন্দ করেছে অতপর সেগুলোকে নিঃশেষ করে দিয়েছে বস্তুত আল্লাহ তাদের উপর কোনো অন্যায় করেননি কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করছিল يا أيها الذين آمنوا لا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 أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা নিজের জন্য কোনো মন্দ কাজ করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন তারা নিজের কৃতকর্মের জন্য হটকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين তাদেরই জন্য প্রতিদান হল তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত যার তলদেশ আর তোমরা যদি আল্লাহর পথে নিহত হও কিংবা মৃত্যু বরণ করো তোমরা যা কিছু সংগ্রহ করে থাকো আল্লাহ তালার ক্ষমা ও করুণা সেসবের চেয়ে উত্তম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 প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাশালী وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون আর যেদিন দুদল সৈন্যের মোকাবেলা হয়েছে সেদিন তোমাদের উপর যা আপতিত হয়েছে তা আল্লাহর হুকুমেই হয়েছে এবং তা এজন্য যে যাতে ইমানদারদের জানা যায় এবং তাদেরকে যাতে জানা যায় যারা মুনাফিক ছিল আর তাদেরকে বলা হল এসো আল্লাহর রাহে লড়াই করো কিংবা শত্রুদেরকে প্রতিহত করো তারা বলেছিল আমরা যদি জানতাম যে লড়াই হবে তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম সেদিন তারা ইমানের তুলনায় কুফরির কাছাকাছি ছিল যা তাদের অন্তরে নেই তারা নিজের মুখে সে কথাই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 فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم যাদেরকে লোকেরা বলেছে যে তোমাদের সাথে মোকাবিলা করার জন্য লোকেরা সমাবেশ করেছে বহু সাজ সরঞ্জাম তাদেরকে ভয় করো তখন তাদের বিশ্বাস আরো দৃঢ়তর হয়ে যায় এবং তারা বলে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট কতই না চমৎকার কামিয়াবি দানকারী অতপর ফিরে এল মুসলমানরা আল্লাহর অনুগ্রহ নিয়ে তাদের কিছুই অনিষ্ট হল না তারপর তারা আল্লাহর ইচ্ছার অনুগত হল বস্তুত আল্লাহর অনুগ্রহ অতি বিরাট إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين এরা যে রয়েছে এরাই হল শয়তান এরা নিজেদের বন্ধুদের ব্যাপারে ভীতি প্রদর্শন করে সুতরাং তোমরা তাদের ভয় করো না আর তোমরা যদি ইমানদার হয়ে থাকো তবে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 হত্যা করেছে তা আমি লিখে রাখব অতঃপর বলবো আস্বাদন করো জ্বলন্ত আগুনের আজাব ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تأكله النار قل قد جاءكم رسل من قبلي بالبينات وبالذي قلتم فلم قتلتموهم إن كنتم صادقين এ হল তারই প্রতিফল যা তোমরা ইতিপূর্বে নিজের হাতে পাঠিয়েছ বস্তুত আল্লাহ বান্দাদের প্রতি অত্যাচার করেন না সেই সমস্ত লোক যারা বলে যে আল্লাহ তোমাদের এমন করে রসুলের উপর বিশ্বাস না করতে বলে রেখেছেন যতক্ষণ না তারা আমাদের নিকট এমন কুরবানি নিয়ে আসবেন যাকে আগুন গ্রাস করে নেবে তুমি তাদের বলে দাও তোমাদের মধ্যে আমার পূর্বে বহু রসুল নিদর্শনসমূহ সহ এবং তোমরা যা আবদার করেছ তা নিয়ে এসেছিলেন তখন তোমরা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 থাকবে আর যা কিছু আল্লাহর কাছে আছে তা সৎকর্মশীলদের জন্য একান্তই উত্তম وإن من أهل الكتاب لمن يؤمن بالله وما أنزل إليكم وما أنزل إليهم خاشعين خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب